সুপ্ত প্রতিভা জাগা সুন্দর আগামী সাজা একতা একতা বন্ধ হও সুপ্ত প্রতিভা জাগাও সুন্দর আগামী সাজা সুপ্ত প্রতিভা জাগা সুন্দর আগামী সাজা আগামী সাজা